সত্য সন্ধানীদের উদ্দেশ্যে উস্তাজ আহমদ নাবিলের দর্শ পথের দিশা السلام عليكم ورحمة الله وبركاته اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تسجد وأهل أنت أن تطاع لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم সম্মানিত মুসলিম ভাইগণ আজকে এমন এক মুহূর্তে আমরা আলোচনা করছি যখন সারা পৃথিবী ফেতনায় ছেয়ে গিয়েছে কাফের মুশ্রিকরা মুসলিমদের উপর চেপে বসেছে এমন এক মুহূর্ত যখন মুসলিম সন্তানরা ধীরে ধীরে নাস্তিকতার দিকে হৃদ্যার দিকে ধাবিত হচ্ছে মুসলিম ঘরের সন্তানরা মুরতাদ হয়ে যাচ্ছে দিনে দিনে ইসলাম বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে এমন এক মুহূর্ত যখন ফেতনায় চারদিক ছেয়ে গেছে যে ফেতনার মাঝে ডুবে আমরা হাবুডুবু খাচ্ছি অনেক দিশেহারা পথিক পথ খুঁজে পাচ্ছে না সকলের জিজ্ঞাসা আমরা কি করব কোন দিকে যাব মুসলিমরা আজ শতবিভক্ত ইসলামী দলগুলো নানা ভাগে বিভক্ত তারা আজকে নিজেদেরকে হক বলে দাবি করছে এ বলছে আমি হক সে এক পন্থা বেছে নিয়েছে সে বলছে আমি হক এমন এক মুহূর্তে আমরা যারা পথ খুঁজে পাচ্ছি না পথ তালাশ করছি অপরদিকে নাস্তিকতা হৃদয় পৃথিবী ছেয়ে যাচ্ছে এমন এক মুহূর্তে হক জামাত কোনটা কোন দলটি হক হক জামাতের বৈশিষ্ট্য কি অথবা যারা হকের উপর থাকবেন তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে অথবা কেউ যদি হকের উপর চলতে চায় তার কাজগুলো কি হবে মহান আল্লাহ তালা তার পবিত্র কালামে এই সংশয়ের এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার পবিত্র কালামের মাঝে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এমন মুহূর্তে এমন চরম মুহূর্তে হক কারা হবে হকের উপর কারা থাকবে হকের উপর যারা থাকবে তাদের বৈশিষ্ট্য কি হবে মহান আল্লাহ তালা বলেন আমানু মাইয়ার তদ্দামিং কুমাং দিনি ফাসাউ ফয়াতিল্লাহু বিকম ওহে ইমানদারগণ মাইয়ার আং আংদিনী যখন কেহ তার দিন পরিত্যাগ করবে স্বীয় ধর্ম ইসলাম পরিত্যাগ করবে মোরতাদ হয়ে যাবে হয়ে তিল্লাহ বিকৌম অচিরেই আল্লাহ তালা অপর কিছু ব্যক্তির আবির্ভাব ঘটাবেন অপর কিছু ব্যক্তিকে নিয়ে আসবেন অপর কিছু ব্যক্তিকে সৃষ্টি করবেন প্রশ্ন হচ্ছে কে সেই ব্যক্তিরা কি তাদের বৈশিষ্ট্য মহান আল্লাহ তালা তার উত্তর দিচ্ছেন তারা এমন ব্যক্তি হুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন ও না তারাও আল্লাহ তালাকে ভালোবাসবেন আদিল্লাতিন আলাল মিনীন তারা মুমিনদের প্রতি হবে সদয় আইসাতিন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি হবে কঠোর ইউজাহিদু নাফি সাবিরিল্লাহ তারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে ওলা এবং তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না ভয় করবে না যখন মুসলিমদের মধ্য থেকে কিছু ব্যক্তি নাস্তিকতার দিকে যাবে রিদ্দার দিকে যাবে তখন আল্লাহ তালার ওয়াদা হচ্ছে আল্লাহ তালা অপর কিছু প্রিয় ব্যক্তিকে নিয়ে আসবেন তাদের বৈশিষ্ট্য হবে ছয়টা তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে হেব্বুহুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ও না তারাও আল্লাহ তালাকে ভালোবাসবেন তাদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদিল্লাতিন আলাল মিনিন তারা মুমিনদের প্রতি হবে সদয় বিনম্র মুমিনদের জন্য তারা কাঁদবে মুমিনদের জন্য তাদের হৃদয় বিগলিত হবে তাদের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে ইজ্জাতিন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি হবে কঠোর তাদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউজাহিদু নাফি সাবিরিল্লাহ তারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে তাদের ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলা ইয়াফুন আলাউমাতালাইম তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে পরোয়া করবে না ইয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন ইন্নাহু মারতাদ্দা আনিল ইসলামি তায়ফা ইল্লা আতাল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ইউজাহিদুন আন ও হুমুত তায়ফাতুল মানসুরা ইলা কিয়ামিস সাআহ যখনই ইসলাম থেকে কিছু ব্যক্তি ফিরে যাবে মুরতাদ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা অপর কিছু ব্যক্তিকে নিয়ে আসবেন ইউহিব্বুহুম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন ইউজাহিদুন আনহু তারা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করবে অহুমুত তায়ফাতুল মানসুরা ইলা কিয়ামিস সাআহ এই সমস্ত ব্যক্তি ব্যক্তিরাই কিয়ামত পর্যন্ত এই সমস্ত ব্যক্তিরাই আর তয়েফাতুল মনসুরা অর্থাৎ আল্লাহ তালা সাহায্যপ্রাপ্ত দল হিসেবে পরিগণিত হবে ফাতহুল কাদিরের মাঝে এয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে এখানে কোম সম্প্রদায় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে মিলে যে সাহাবি এবং তাবিগণ মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সুম্মা কুল্লুমান জা বাদাহুম মিনাল মকাতিলিনা লিল মুরতদ্দিনা ফি জামিইস সামান এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক জামানায় যে সমস্ত মকাতিলিনরা মুজাহিদিনরা মোর্তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সকলেই এয়াতের মধ্যে অন্তর্ভুক্ত মুফতি শফি রাহিমাহুল্লাহ মায়ারিফুল কোরআনের মাঝে একই ব্যাখ্যা করেছেন তো সুতরাং আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যখনই ইসলাম থেকে কিছু ব্যক্তি ফিরে যাবে তখনই আল্লাহ তালার ওয়াদা হচ্ছে অতি নিকটেই আল্লাহ তালা অপর কিছু ব্যক্তিকে নিয়ে আসবেন যারা হবে আল্লাহ তালার নির্বাচিত ব্যক্তি এবং তাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম তাদের বৈশিষ্ট্য হবে ছয়টি সুতরাং যদি এখন আমরা বাস্তবেই দেখি যে মুসলিমদের কিছু ব্যক্তি ইসলাম থেকে ফিরে যাচ্ছে মোরতাদ হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে সুতরাং আল্লাহ তালার ওয়াদা সত্যই নিশ্চয়ই আল্লাহ তালা অপর কিছু ব্যক্তিকে নিয়ে এসেছেন বা নিয়ে আসবেন যাদের মাঝে এই ছয়টি বৈশিষ্ট্য হবে তারা হবে আল্লাহ তালা নির্বাচিত ব্যক্তি তারাই থাকবে হকের উপর এবং হকের উপর যারা থাকবে তাদের এই ছয়টি বৈশিষ্ট্য হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য কি হবে ইউহাইবুহুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন প্রশ্ন হচ্ছে কারা তারা যাদেরকে মহান আল্লাহ হুয়া তালা ভালোবাসেন আল্লাহ তালা উত্তর দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দিন ইংকুং তুম তুহিব্বুর আল্লাহ ফত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবেসে থাকো বিউনি তোমরা আমার অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা এহাতের মধ্যে বলে দিচ্ছেন যে নবী যাতে বলে দেয় যদি কেউ আল্লাহ তালাকে ভালোবাসে তাহলে তারা যেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের অনুসরণ করে আর যখন তারা সাল্লাহ সাল্লু সাল্লামের অনুসরণ করবে তখনই আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ইত্তেবা রসুল তোমরা যদি আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন সুতরাং এর থেকে স্পষ্ট হয় আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ইত্তেবা বা রসুল সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকে যেহেতু আল্লাহ তালা ভালোবাসবেন এই ঘোষণা দিয়েছেন সুতরাং তাদের মাঝে ইত্তেবা বা রসুল থাকবে সুতরাং কোনো সম্প্রদায় যদি তাদের মাঝে ইত্তেবা এ রসুল না থাকে তাহলে তা তারা ওই আল্লাহ তালার নির্বাচিত ব্যক্তিদের মাঝে গণ্য হবে না আল্লাহ তালা নির্বাচিত ওই সমস্ত ব্যক্তি যাদের মাঝে ইত্তেবায় রাসুল থাকবে তাদের দু নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন ওই না তারা আল্লাহ তালাকে ভালোবাসবেন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালাকে ভালোবাসবেন আমরা কিভাবে বুঝবো কে আল্লাহ তালাকে ভালোবাসে সকলেই তে দাবি করে কে মাওলা তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক ভাবটা এমন কিয়ামতের দিন আর কেউ নাজাদ না পেলে তারাই নাজাদ পেয়ে যাবে সকলেই নিজেদেরকে নাজাদপ্রাপ্ত দল বলে তাহলে আমরা কিভাবে বুঝবো বুঝতে পারবো কারা আল্লাহ তালাকে ভালোবাসে কারা ভালোবাসার দাবিতে সত্যবাদী আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহর মাঝে কারা আল্লাহ তালাকে ভালোবাসেন তাদেরকে মাপার জন্য একটি মেয়ার দিয়েছেন কারণ কি ইতিপূর্বে কিছু ব্যক্তি ইহুদি নাসারা তারাও দাবি করত তারা আল্লাহ তালাকে ভালোবাসে তারা আল্লাহ তালার ওলি তারা দাবি করত পরকালে অন্য কেউ নাজাত না পেলেও তারা নাজাত পাবে তারা মুক্তি পাবে পরকালটা তাদেরই জন্য এ সমস্ত দাবি করত। তাদের এই দাবি মিথ্যা প্রমাণ করতে আল্লাহ তালা তার কিতাবুল্লার মাঝে একটি মেয়ার মাপকাঠি দিয়েছেন সে মাপকাঠিটা কি আল্লাহ তালা যেমন কোরআনের মাঝে বলছেন নাহনু ইহুদি ও নাসারারা বলে যে তার আল্লাহ তালার সন্তান তাল্লা আল্লাহ তালার প্রিয় ভাজন আল্লাহ তালা অপর বলেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া হাদু ইং জামতুম আন্নাকুম উলিল্লাহ মিং দুন ইন্নাস ফাতামান্নাউল মাউত ইং কুমতুম সাদিকিন ও হে ইহুদিরা ইংসামতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহ তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহ তালার অলি তোমরা আল্লাহ তালার বন্ধু তোমরা আল্লাহ তালার প্রিয় ব্যক্তি মিংদুনিন্নাস অন্য লোকেরা নয় ফাতামান্নাউল মাউত তাহলে তোমরা মৃত্যুর তামান্না করো মৃত্যুর তামান্না করো ইংকুম তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হও এভাবে আল্লাহ তালা অপর বলেন কুল ইনকানাত লাকুমুদ্দারুল আখিরা ইন্দাল্লাহি খালিসাতা মিন যদি পরকাল শুধু তোমাদের জন্যই হয় আল্লাহ তালার নিকট অন্য কারো জন্য না ফাতামান্নাবুল মাউত তাহলে তোমরা মৃত্যুর তামান্না করো বিষয়টা কি তারা দাবি করছে তারা আল্লাহ তালার অলি তারা আল্লাহ তালার ভাজন পরকালের সফলতা শুধু তাদেরই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যুর তামান্না করো আমরা জানি একজন আরেকজনকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে বাবা তার ছেলেকে ভালোবাসে ভালোবাসার দাবি কি পরস্পর মিলিত হওয়া সাক্ষাৎ করা ভেগে যাওয়া এটা ভালোবাসার দাবি না কোনো মা তার সন্তানকে ভালোবাসে সন্তান দীর্ঘদিন দূরে থাকে মার দিল ছটপট করবে কবে সন্তান আসবে সন্তান আসার খবর শুনলে তার অন্তর আনন্দে ভরে উঠবে এমনিভাবে স্বামী স্ত্রীকে রেখে দূরে থাকে যদি সে সত্যি স্ত্রীকে ভালোবাসে তাহলে স্ত্রীর সাক্ষাতে সে খুশি হবে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে সে আগ্রহী হবে এমন না সাক্ষাৎ থেকে সে দূরে সরে যাবে সুতরাং ইহুদি খ্রিস্টানরা যেহেতু দাবি করত তারা আল্লাহ তালাকে ভালোবাসে তারা আল্লাহ তালার প্রিয় ব্যক্তি যদি তারা সত্যি আল্লাহ তালাকে ভালোবাসে আর আল্লাহ তালার প্রিয় ব্যক্তি হয় তাহলে নিশ্চিত তারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চাবে মোলাকাত করতে চাবে আর আমরা জানি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ মোলাকাত আল্লাহ তালাকে দেখা এটা ইহজগতে সম্ভব নয় এটা দেখার জন্য পরকাল আল্লাহ তালার আল্লাহ তালাকে বোঝার জন্য বাস্তব অবস্থায় আল্লাহ তালাকে দেখতে পাবে আল্লাহ তালার মোলাকাত লাভ হবে জমা নয় নয় বরং পরকালে আর আল্লাহ তালার এই মোলাকাত লাভে মানুষের জন্য যে বাধাটা সেটা হচ্ছে মৃত্যু বা দরজা সেটা হচ্ছে মৃত্যু সুতরাং কোনো ব্যক্তি যদি সত্যি আল্লাহ তালাকে ভালোবাসে তাহলে সে মৃত্যু থেকে ভাগবে না বরং মৃত্যুর তামান্না করবে কারণ মৃত্যুর পরেই তো আল্লাহ তাল্লাহার সাথে তার মোলাকাত হবে ভালোবাসা হবে এজন্য আল্লাহ তালা বলছেন যে ফ্যাতামান্নাবুল মাউত ইংকুম তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যুর তামান্না করো মৃত্যুর আকাঙ্ক্ষা করো আল্লাহ তালা বলেন ওলাহু আবাদাম বিমা বলছেন ওলাইয়াতামান্নাহু আবাদা তারা কখনোই মৃত্যুর তামান্না করবে না সুতরাং যে সমস্ত ব্যক্তি দাবি করে তারা আল্লাহ তালাকে ভালোবাসে কিন্তু আল্লাহ তালার রাস্তায় জান দেয়া থেকে যারা দূরে থাকে আল্লাহ তালার পথের শাহাদাতকে যারা ভয় করে শাহাদাতের মৃত্যুকে যারা ভয় করবে জিহাদ থেকে দূরে চলে যাবে শাহাদতের ভয়ে এবং আল্লাহ তাল্লার সাথে মোলাকাতের সর্বোত্তম একটা পন্থা পদ্ধতি হচ্ছে আল্লাহ তালার রাহে শাহাদত বরণ করা শাহাদত থেকে যারা দূরে থাকবে শাহাদতের পথে যারা চলবে না শাহাদাতকে যারা কঠিন মনে করবে বোঝা যাবে আসলে তারাও তাদের দাবিতে সত্যবাদী না বরং তারাও তাদের দাবিতে মিথ্যাবাদী সুতরাং এ সমস্ত ব্যক্তি এই আল্লাহ তালা নির্বাচিত ব্যক্তিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে ওই হিব্বুনা তারা আল্লাহ তালাকে ভালোবাসবেন তাদের তৃতীয় বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তালা বলেন আদিল্লাতিন আলাল মিনিন যারা মুমিনদের প্রতি সদয় হবে বিনম্র হবে যারা মুমিনের দুঃখে কাঁদবে মুমিনের সুখে হাসবে যারা মুমিনদেরকে ভালোবাসবে মুমিনদেরকে ভালোবাসার অর্থ কি মুমিনদের ভালোবাসার অর্থ কি শুধু এটাই যে সাক্ষাৎ হলো তাকে সালাম দিলাম মাঝে মাঝে হতে দাওয়াত করে খাওয়ালাম তাহলে আমার এই দায়িত্ব আদায় হয়ে গেল যে আমি মুমিনদের প্রতি সদয় বিনম্র এটা প্রমাণিত হয়ে গেল আল্লাহ তালা বলছেন যে আসলে সদয় হ কিভাবে সদয় হব আমার দায়িত্ব মমিনের প্রতি কতটুকু আল্লাহ তালা মজলুমের ব্যাপারে বলছেন ইনিস্তাং সরকম ফিদ্দিন ফালাইকুমুন নাসর কোন মুসলিম মজলুম যদি তোমাদের কাছে সাহায্য চায় দিনের ক্ষেত্রে ফালাই কুমুন নাসর তোমাদের উপর আবশ্যক হচ্ছে তাদেরকে সাহায্য করা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন আল মুসলিম আখুল মুসলিম লাহলিমুহু এক মুসলিম আর এক মুসলিমের ভাই সে তার প্রতি জুলুম করতে পারে না অথবা তার সাহায্য পরিত্যাগ করতেও পারে না তাকে সাহায্য করা পরিত্যাগ করতেও পারে না মহান আল্লাহ তালা কোরআনের মাঝে বলেন অমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها ওমালাকুম আর কি হলো তোমাদের লাফি সাবিল্লাহ তোমরা আল্লাহ তালার রাস্তায় কিতাল করছো না যুদ্ধ করছো না অল মুস্তাদ আফিন মিনার রিচাল ইউল নিসা ইউল বিল্লানিল্লাদিন ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা অথচ দুর্বল পুরুষ নারী শিশুরা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা হে আল্লাহ এই সম্প্রদায় এই অঞ্চল যার অধিবাসীরা হচ্ছে জালিম তা থেকে আমাদেরকে বের করে নিয়ে যান অজা আল্লানা মিল্লাদুঙ্কা ওয়ালিয়া আমাদের জন্য কোনো একজন অভিভাবক দিয়ে দিন অজা আল্লানা মিল্লাদুঙ্কা নাসিরা আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন যখন মজলু মুসলিমরা এভাবে দোয়া করছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে হে ইমানদারগণ মালাকুম তোমাদের কি হলো লা তো কাতিলু ফি সাবিলিল্লাহ এমত অবস্থায় তোমরা আল্লাহ তালার রাস্তায় কিতাল করছো না সুতরাং মুসলিমদের মুমিনদের প্রতি আমাদের একটা দায়িত্ব হচ্ছে তারা যদি কাফেরদের দ্বারা নির্যাতিত হয় তাদের জন্য অস্ত্র হাতে নেয়া কিতাল করা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম একটি হাদিসের মাঝে বলেছেন আল মুসলিমুন কুল্লু রসুহু কুল্লু একটি হাদিস এটা যদি আমরা সত্যের মাপকাঠিতে নিয়ে নেই এই হাদিসটি যদি আমরা নিজেদের উপর ফিট করি তাহলে আমরা আমাদের ইমানের হালত ইমানের অবস্থা বুঝতে পারবো রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলছেন আল মুসলিম কারজলি সকল মুসলিমরা মিলে একজন ব্যক্তির নেয় একটা দেহের নেয় ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহ বা ইনিস্তাকা হু ইস্তাকা কুল্লু তার যদি চোখে সমস্যা হয় ইস্তাকা কুল্লু তার পুরো শরীর সমস্যাগ্রস্ত হয় ও ইনিস্তাকা রসুহ ইস্তাকা কুল্লু তার মাথা যদি ব্যথা হয় মাথায় যদি কোনো সমস্যা হয় তার পুরো শরীর ব্যথায় আক্রান্ত হয় তাহলে বিশ্বের সকল মুসলিমরা একজন ব্যক্তির ন্যায় একটা দেহের ন্যায় আমরা একটু খেয়াল করি যদি বিশ্বের সকল মুসলিমরা একটা দেহের ন্যায় হয় আমার এই দেহ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আর আমি দৌড়াবো কারণ কি আমার তো মাথা দৌড়াবে না দৌড়াবে তো পা পা বলবে আরে ব্যথা তো মাথা আমার সমস্যা কি আমার প্রচণ্ড জ্বর আমি ইচ্ছে মতো খাবো কারণ জ্বর তো আর মুখের না মুখ খাবে আমার অ্যাক্সিডেন্ট একটা হাত দিয়ে রক্ত পড়তেছে আর একটা হাত সে এখন খেলাধুলা করবে কারণ তার মাঝে তো কিছু হয়নি এটা কি একটা দেহের উদাহরণ হতে পারে দৃষ্টান্ত হতে পারে আজকে আফগানিস্তানে কি জুলুম নির্যাতন চলছে আমরা জানি ইরাকের মধ্যে সিরিয়ার মধ্যে সিরিয়ার আলেপুর হালত আমরা জানি হালবের হালত কি চরম অবস্থা পুরো শহরটাকে এত সুন্দর শহরকে ক্রিসেডার আমেরিকা রাশিয়া বোমা মেরে মেরে ইতিহাসের চরম এক ধ্বংসযোগ্য চালাচ্ছে আমরা আমাদের পাশে আর কান আমরা দেখছি নিজ চোখে কি চরম বর্বরতা যা ইতিহাসকে হতবাক করে দেয় তাদের উপর চালাচ্ছে কিন্তু আমাদের মাঝে কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই আমরা স্বাভাবিক আছি কিভাবে দাবি করতে পারি আমরা মুমিন আমরা মুসলিম কারণ মুসলিম তো একটা দেহের নেয় যদি আরকান আমার হাত হতো তাহলে তো আমি ব্যথায় আক্রান্ত হতাম আমি স্বাভাবিক থাকতে পারতাম না সিরিয়ার আলেপ্পো হাল্প যদি আমার একটা পা হতো তাহলে তো আমি এখানে স্থিরভাবে শান্ত চিত্তে বসে থাকতে পারতাম না كيف القرار وكيف يهدأ مسلمون والمسلمات مع العدو المعتدي الضاربات خدودهن برنة والداعيات نبيهن محمدي কেইফাল করারুয়া কেইফা ইয়াহদাউ মুসলিমুন একজন মুসলিমের পক্ষে কিভাবে স্বাভাবিক থাকা সম্ভব হতে পারে স্থির চিত্তে বসে থাকা সম্ভব হতে পারে অল মুসলিমা তুমাল আল আদুবিল মরতাদি অথচ মুসলিম মা বোনরা মুসলিম বোনেরা আগ্রাসী শত্রুর হাতে বন্দী আদ্দারিবাতু খুদুদাহুন্না বিরন্নাতিন মুহাম্মাদি যারা নিজেদের গালের মধ্যে নিজেরাই আঘাত করছে আর বলছে মুহাম্মাদি এবং তারা তাদের নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামকে ডাকছে আর বলছে হে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম হে আমাদের নবী আপনি যদি থাকতেন আজকে আমাদের এই হালত হতো না আজকে আপনি নেই কিন্তু আপনার উম্মত আমাদের দিকে ফিরে চায় না অদ্দাহু নবীহুন্না মুহাম্মাদি আমরা একটু ফিকির করি একটু চিন্তা করি আমার ছোট সন্তান নাবালিক সন্তান তার পায়ে একটা কাঁটা ফুটছে কাঁটা ফুটার কারণে সে জোরে আক্রান্ত করে কান্না করতেছে তখন আমার অবস্থাটা কি হবে খুব জোরে জোরে চিৎকার করতেছে আমি কি স্বাভাবিকভাবে থাকতে পারবো অথচ আমার তখন হালতটা অবস্থাটা কি হবে আমার পক্ষে সম্ভব হবে স্থির চিত্তে বসে থাকা কিন্তু প্রতিদিন শত শত আমার ভাইয়েরা আমার বাবারা আমার মায়েরা আমার বোনেরা যে চরম নির্যাতনের শিকার হচ্ছে আমি কি এতটুকু কষ্ট পাই যতটুকু কষ্ট পাই আমার এই সন্তানের পায়ে একটা কাটা ফুটলে আল মুসলিম সকল মুসলিমরা একজন ব্যক্তির নেয় একটা দেহের নেয় সম্পর্ক কিছু সম্পর্ক আছে যা হয় ইমানের আর কিছু সম্পর্ক আছে যা হয় রক্তের কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি ইমানের সম্পর্ক না থাকে তাহলে রক্তের সম্পর্কের কোনোই মূল্য নেই কিন্তু রক্তের সম্পর্ক নেই ইমানের সম্পর্ক আছে তার গুরুত্ব অনেক অনেক বেশি নু আলি সাল্লাম তার সন্তান তার সাথে তার রক্তের সম্পর্ক প্লাবন আসছে ডুবে যাবে সন্তান নিহত হবে নু আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করছিল হে আল্লাহ আপনি তো আমাকে আমার পরিবারকে রক্ষা করার ব্যাপারে ওয়াদা করেছেন আর আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন ইয়া নু ইন্নাহুলাইসামিন আহলিক হে নু না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় নিজের সন্তান আল্লাহ তারা বলছেন যে না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ নু আলি সাল্লামের সাথে তার রক্তের সম্পর্ক আছে কিন্তু ইমানের সম্পর্ক নেই আমার রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক একটা সন্তান নিজের সন্তান তার পায়ে কাটা ফুটছে এর জন্য আমি স্থির থাকতে পারছি না অথচ প্রতিদিন কত কত হাজার হাজার মা বোন নির্যাতিত হচ্ছে উম্মতের শত শত সন্তানকে হত্যা করা হচ্ছে বোমার আঘাতে তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে তাদেরকে জবাই করা হচ্ছে তাদের অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে কিন্তু আমি এতটুকু কষ্ট পাই না আসলেই কি আমি মুসলিম আল মুসলিম ও না কারোজলি নোয়াহেদ এই হাদিস আমি আমার উপর ফিট করি আমি বুঝতে পারবো যে আসলেই কি আমি সুস্থ মুমিন নাকি আমি প্যারালাইসিস গ্রস্ত মুমিন কারণ যখন কোনো হাতের মধ্যে যখন প্যারালাইসিস হয় তখন অন্য অঙ্গের ব্যথা সে টের পায় না আসলেই কি আমি কোনো ইমানদার মুমিন আমার ইমান কতটুকু বাকি রয়েছে নাকি আমি প্যারালাইসিস গ্রস্ত এই একটা হাদিস হাদিসের অধীনেই আমি কি করতে পারবো বুঝতে পারবো তো মহান আল্লাহ তালা তাদের তিন নম্বর বৈশিষ্ট্য বলতেছেন আল্লাহ তালার প্রিয় বান্দাদের আদিল্লাতিন আলাল মিনীন তারা মুমিনদের প্রতি সদয় হবে মুমিনদের জন্য তারা কাঁদবে মুমিনদের দুঃখে তারা দুঃখিত হবে মুমিনদের সুখে তারা সুখিত হবে মুমিনদের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিবে নিজেদের মুমিনদের জন্য নিজেদের যান বিলিয়ে দিবে মুমিনদের জন্য নিজেদের মাল বিলিয়ে দিবে আমরা একটু ফিকির করি আমরা তো হক জামাত তালাশ করি বর্তমান সেই ব্যক্তিরা কারা যারা নিজেদের আরাম আয়েস দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে মুমিনের জন্য নিজের যান মাল সব কোরবান করছে কারা তারা যারা নিজেদের আরাম আয়েসের জিন্দিগি ছেড়ে দিয়ে হয়তো চলে গেছে আফগানিস্তানে অথবা চলে গেছে ইরাকে অথবা চলে গেছে সিরিয়ায় তারও তো ছোট সন্তান আছে তারও তো স্ত্রী আছে হয়তো দীর্ঘদিন তার স্ত্রীর সাথে তার দেখা হচ্ছে না তার সন্তানের সাথে তার দেখা হচ্ছে না খবর পাচ্ছে তার বাবা মারা গেছে মা মারা গেছে কিন্তু তার বাবা মাকে শেষবার দেখা সম্ভব হচ্ছে না জানা যায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না সে চলে গেছে খোরাসানের মধ্যে ছয় মাস পর খবর পেয়েছে তার সুন্দর একটা সন্তান হয়েছে কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে না সে সন্তানকে একটু কোলে তুলে নেবে সে তার সন্তানকে একবার চুমু খাবে এই সব কিছু সে ত্যাগ করতেছে সে উম্মতের নির্যাতিত মা বোনকে রক্ষা করার জন্য কারা তারা আদিল্লাতিন আলাল মিনিন মুমিনদের জন্য অত্যন্ত সদয় এই বৈশিষ্ট্যটা কাদের উপর ফিট হয় আমরা একটু ফিট করি একটু খেয়াল করি একটু স্মরণ করি ওই সমস্ত ব্যক্তিরা কারা ওই সমস্ত নির্বাচিত ব্যক্তি বর্তমান কারা যারা মুমিনদের প্রতি সদয় রিদ্দার সময় যারা হাকের উপর থাকবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন আইজাতিন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি কঠোর হবে তারা কাফেদের সাথে আতাত করবে না তাদের সাথে সম্পর্ক জুড়বে না তাদেরকে নিজেদের বন্ধু বানাবে না তাদের সাথে যে গলায় গলা মেলাবে না বরং তারা কাফেরদের প্রতি কঠোর হবে কারণ কাফেরদের প্রতি কঠোর হওয়া এটা সাহাবাদের সিফত যেটা আল্লাহ তালা কোরআনের মাঝে বর্ণনা করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াল্লাদিন মাহু আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম আল্লাহ রসুল মোহাম্মদ ও তার সাহাবিরা কাফেরদের প্রতি তারা অতি কঠোর রুহামা উবাইনাহুম পরস্পর সহানুভূতিশীল সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওর তার সাহাবিদের বৈশিষ্ট্য ছিল তারা কাফেরদের প্রতি কঠোর ছিল সুতরাং এই হকের উপর যারা থাকবে তারা কাফেরদের সাথে সহানুভূতি তাদের প্রতি নরম হওয়া এটা না বরং তাদেরও বৈশিষ্ট্য হবে তারা কাফেরদের প্রতি কঠোর হবে আল্লাহ তালা অপরায়তে বলেন ইয়া নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াকলুদ আলিহিম হে নবী আপনি কাফের এবং মোনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন অগলুদ আলাইহিম তাদের প্রতি কঠোর হন তাদের প্রতি কঠোরতা আরোপ করুন অপরায়তে আল্লাহ তালা বলছেন আমানু মিনাল কুফফার হে ইমানদারগণ তোমরা তোমাদের নিকটবর্তী কাফেরদের বিরুদ্ধে কিতাল করো ওয়াল ইয়াজিদু ফিকুম গিল্লাহ তারা যাতে তোমাদের মাঝে কঠোরতা অনুভব করে এটা আল্লাহ তালার আদেশ নিকটবর্তী কাফেররা যাতে তাদের মাঝে কঠোরতা অনুভব করে সুতরাং একটু খেয়াল করে দেখি আমি বর্তমান বিশ্বে কাফেররা কাদেরকে ভয় করে কাদের ভয়ে আক্রান্ত হয় কাদের ভয়ে কাঁপতে থাকে আমাদের দেশের নামধারী এই শাসকদেরকে তারা ভয় করে আমাদের স্বাভাবিক ইসলামী ব্যক্তিত্বদেরকে তারা ভয় করে কোনো আসাবিজেত গোরামি ছাড়া স্বাভাবিকভাবে আল্লাহ তালার এয়াতকে সামনে রাখি এবং তাকাই বর্তমান বিশ্বে কাফেররা কাদের ভয়ে কাম্পিত হয় কারা তাদের ঘুম কেড়ে নেয় কাদের ব্যাপারে তারা সবসময় আতঙ্কিত থাকে ওই সমস্ত ব্যক্তি কারা আসিদ্দা ও আলাল কুফফার যারা বর্তমান কাফেরদের প্রতি কঠোর যাদের বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনের মাঝে বর্ণনা করেছেন যখন রিদ্দার ছড়াছড়ি হবে নাস্তিকতার ছড়াছড়ি হবে তখন যারা হকের উপর থাকবে তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের প্রতি কঠোর হবে একটু ফিকির করি হে ভাই হে পথিক হে দিশেহারা পথিক একটু ফিকির করি মহান আল্লাহ তালা কোরআনের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করছেন এই মুহূর্তে মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি কঠোর হবে তাদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তালা কোরআনের মাঝে বলছেন ইউজাহিদুনাফি সাবিল্লাহ তারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে তারা আল্লাহ তালা রাস্তায় যুদ্ধ করবে এক সাহাবি এসে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসা করছিল একবার জিজ্ঞাসা করলো অমাল জিহাদ জিহাদ কি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন আন্তুকাতিল আল কুফার ইদা কাফেরদের সাথে মোকাবেলা হলে তুমি তাদের বিরুদ্ধে কিতাল করবে এটাই হচ্ছে জিহাদ সুতরাং এই মমিনদের পঞ্চম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে কারণ জিহাদ করা আল্লাহ তালা রাস্তায় এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনের মাঝে বলেন আল্লাদিন আমানু ইউকাতিলুনা নাফি সাবিদুল্লাহ যারা ইমান এনেছে তারা কিতাল করে আল্লাহ তালা রাস্তায় ওয়াল্লাদিন কাফারু ইউকাতিলুনা নাফি সাবিলিত তাগুত আর যারা কাফের যারা কুফরি করেছে তারাই তাগুতের পথে কিতাল করে তারাই শয়তানের রাস্তায় কিতাল করে ফকাতিলু আউলিয়া শৈতান সুতরাং তোমরা এই শয়তানের দোসরদের বিরুদ্ধে কিতাল করো সুতরাং কিতাল করা আল্লাহ তালা রাস্তায় এটা মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা অপরায়তে বলেন অকাইজিমিন নবীন খা তালা মাহু রিব্বিউনা কাসির কত নবী তাদের সাথে মিলে আল্লাহওয়ালাগণ কিতাল করেছেন অপরায়তে আল্লাহ তালা অনেক নবী এবং অনেক আল্লাহওয়ালাদের ব্যাপারে বর্ণনা করছেন যে এই কিতালটা এটা অনেক নবীরাও করেছেন এবং তাদের সাথে মিলে আল্লাহওয়ালারাও করেছেন সুতরাং কিতালটা এটা নবীদের কাজ কিতাল করা এটা আল্লাহওয়ালাদের কাজ কিতাল করা এটা মোমিনদের কাজ সুতরাং এই মুহূর্তে যারা হাকের উপর থাকবে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো হিদু নাফি সাবিল্লাহ তারা আল্লাহ তালা রাস্তায় কিতাল করবে ওহে দিশেহারা পথিক তুমি যে হক জামাত চিনতে চাচ্ছ হক হককে খুঁজতে যাচ্ছ আল্লাহ তারা তোমার জন্য একবারে সরি স্পষ্ট পরিষ্কারভাবে মহকাম আয়াতের মাঝে বর্ণনা করে দিচ্ছেন যে এই মুহূর্তে তুমি তো হককে চাচ্ছ হকের উপর তো সে ব্যক্তি আছে যার মাঝে কিতাল আছে এই জামাতের ছয় নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ তালা বর্ণনা করছেন ওলা ইয়াফুন আলাউমাতালাইম তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না ভয় করবে না কেন আল্লাহ তালা তাদের বিশেষ বৈশিষ্ট্য এটা আনলেন তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে পরোয়া করবে না ভয় করবে না এটা থেকে স্পষ্ট বোঝা যায় তাদের দিকে এত বেশি তিরস্কার আসবে যেটা সহ্য করার মতো নয় কিন্তু তারা আল্লাহর এত উন্নত বান্দা তারা এই তিরস্কারের বন্যাকে তিরস্কারের তীরকে উপেক্ষা করে তারা আল্লাহ তালার রাস্তায় চলতে থাকবে তারা জেহাদের পথে যখন থাকবে তাদের প্রতি অনেক তিরস্কার আসবে তারা হকের পথে যখন থাকবে তাদেরকে কঠোরপন্থী বলা হবে তাদেরকে চরমপন্থী বলা হবে তাদেরকে জঙ্গি বলা হবে হবে তাদেরকে সন্ত্রাসী বলা হবে তাদেরকে উগ্র বলা হবে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন বলা হবে তাদেরকে নানা বিশ্লেষণ দিয়ে কাফেররা বিশ্লেষিত করবে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য করবে নানা তিরস্কার করবে তাদের পরিবার থেকে তিরস্কার আসবে তাদের সমাজ থেকে তিরস্কার আসবে তাদের রাষ্ট্র থেকে তিরস্কার আসবে আন্তর্জাতিকভাবে তারা তিরস্কৃত হবে কিন্তু তারা এমন কিছু ব্যক্তি সব কিছুকে উপেক্ষা করে তারা আল্লাহ তালা রাস্তায় চলতে থাকবে হকের পথে চলতে থাকবে কিতাল করতে থাকবে এটি এজন্যই তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আনা হয়েছে তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে পরোয়া করবেন হে মমিন হে মুসলিম একটু ভাবো একটু ফিকির করো মহান আল্লাহ তালা স্পষ্টভাবে বর্ণনা করছেন মহকাম আয়াতের মাঝে বর্ণনা করছেন সরেহভাবে বর্ণনা করছেন যে এই মুহূর্তে হকের উপর আল্লাহ তার নির্বাচিত ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলো কি তুমি বৈশিষ্ট্যগুলো কোরআন থেকে নাও আয়াতগুলোর তাফসির দেখো এবং বর্তমান সময় এই ব্যক্তি কারা কাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো আছে কোনো আসাবিয়াত ছাড়া আমি এই জামাতে আসি সুতরাং এই জামাতের আসাবিয়াত এমনটা নয় বরং তুমি সব আসাবিয়াত দূরে ফেলে একজন নিজেকে মুসলিম মুমিন হিসেবে তুমি ভাবো এবং দেখো যে কোন সেই জামাত কাদের মাঝে কোন সেই ব্যক্তিরা কাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তুমি সেই দলের সাথে যাও ইনশাআল্লাহ তুমি হকের উপর থাকবে কারণ তুমি যে হকের উপর আছো সেটা আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন হকের উপর যারা থাকবে তাদের বৈশিষ্ট্য কি হবে এটা হচ্ছে এই আর থেকে একটি ফায়দা অনেক বড় একটি ফায়দা আর একটা ফায়দা হচ্ছে যেটা বুঝে আসে যখন রিদ্দার ছড়াছড়ি হবে নাস্তিকতার ছড়াছড়ি হবে মুসলিমরা রিদ্দার দিকে যাবে তখন যারা হকের উপর থাকবে তাদের কাজ কি হবে এটা ওই থেকে আমরা বুঝতে পারি সুতরাং এক নম্বর বৈশিষ্ট্য হুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন দু নম্বর বৈশিষ্ট্য ও ইউহিব্বুনা তারাও আল্লাহ তালাকে ভালোবাসেন তিন নম্বর বৈশিষ্ট্য আদিল্লাতিন আলাল মিনিন তারা মুমিনদের প্রতি সদয় হবে চার নম্বর বৈশিষ্ট্য আইসাতিন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি কঠোর হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য ইউজা